করা এবাদত যেমন কোরআনে করিম এর তেলাওত কোরআনে করিমের তরজমা পড়া শোনা এবং প্রচার করা যেমন কোরআনে করিম ওয়াহি তেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস ওয়াহি আজকের দর্শের বিষয়বস্তু যেমন যারা নিয়মিত আসেন জানা আছেন নবী করিম সাল্লামের নামাজের নিয়ম পদ্ধতির একটা অংশ আর তা হচ্ছে দুয়াউল ইস্তিফতাহ অর্থাৎ নামাজ শুরু করে যে পড়তে হয় যেটাকে আমাদের দেশীয় প্রচলিত ভাষায় সানা বলা হয় কিন্তু সানাটা সীমিত অর্থে এটা ব্যাপক অর্থে বা শুদ্ধ পরিভাষা নয় আসলে ওই দোয়ার নাম হচ্ছে দোয়াউল নামাজ শুরু করার দোয়া সালাদ আরম্ভ করার দোয়া ইস্তেফতাহ মানে হচ্ছে শুরু করা ইস্তাফতাহ ইস্তাফতে হোক মানে হচ্ছে শুরু করা ফাতাহা মানে খোলা আর ওতে সিনটা লাগিয়ে ইস্তেফতাহা মানে শুরু করা আরম্ভ করা তো নামাজের ইস্তেফতা মানে নামাজ আরম্ভ করার দোয়া যখন নামাজ আরম্ভ করবেন সালাদ শুরু করবেন তাকবির তাহরিমার পরে কি দিয়ে শুরু করবেন যা দিয়ে শুরু করবেন ওই দোয়ার নাম হচ্ছে দোয়াউল ইস্তেফতাহ ইস্তেফতার দোয়া এই ক্ষেত্রে বেশ কয়েকটি দোয়া নবী করিম সাল্লাম থেকে সহি সনদে প্রমাণিত সুতরাং সবগুলি যখন সহি সনদে প্রমাণিত তার মানে নবী সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন নামাজে বিভিন্ন গুলি পড়েছেন কখন এইটা কখন ওইটা কখনো সেইটা সুতরাং আপনিও নবী সাল্লামের অনুসরণের দাবি হচ্ছে যে ওইভাবেই কখনো এইটা কখনো ওইটা কখনো সেটা এইভাবে পড়বেন তাহলে পুরোপুরি সুন্নতের আমল হবে আর একটা সুবিধাবাদী মুখস্থ করে নিয়েছেন যে কোনো কারণ হয় ছোট সেই জন্য একটা মুখস্থ করেছেন অথবা ওইটাই শিখানো হয়েছে সেই জন্য মুখস্থ করেছেন বাকি পড়বেন না এটা সুন্নতের পুরোপুরি অনুসরণ না আংশিক মানা হইল না আংশিক ভাবে কিছু অংশ মানা হইল এখানে দেখুন যে সানার কথা মানে দেশীয় ভাষায় বলছে সানা মানে আসলে সানা কেন সানাকে বলা হয় আল্লাহ পাকের গণগান সানা মানে হচ্ছে প্রশংসা গণগান হামদ মানে প্রশংসা সানা মানে ওই একই কাছাকাছি গণগান করা তো আল্লাহ পাকের গণগানমূলক বাক্য বা দুয়া যেটা সেটাকে সানা বলা সানা আর আল্লাহ আসনা ইউসনি মানে হচ্ছে প্রশংসা করা কোন ব্যক্তি প্রশংসা করেছেন প্রশংসা করলাম তো এই ক্ষেত্রে ওই সুভানাটা যেটা প্রচলিত আমাদের দেশে রয়েছে যেটা মানুষ বলে থাকে আর আবু হাদিসটি আছে সেটাও আসছে ওটাতে যেহেতু আল্লাহ পাকের গণগান সানা প্রশংসা পেশ করা হয়েছে ওই জন্য ওখান থেকে ওরা ওইটার নাম দিয়েছেন সানা কিন্তু সূক্ষ্ম নাম হচ্ছে ব্যাপক যে নামাজ শুরু করার দৌড় জাহের নামাজের দোয়া বলে কিছু নেই কি বলবেন ইস্তেফতা আরবিতে বললে দোয়া ও ইস্তেফতা বা ইস্তেফতার দোয়া আর বাংলায় বলেন তো সলাপ শুরু করা দোয়া মুসলিম শরীফে বা শাহী মুসলিম রয়েছে রসুল্লাহ থেকে আলী রাজি আল্লাহ বর্ণনা করেন যে নবী যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতেন হ্যাঁ, নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়াতেন এটা কোন অর্থে নামাজে দাঁড়াতেন মানে আগেই পূর্বে না তকবিরের পরে যারা তকবিরের আগে বুঝেছে তারা ভুল করেছে কারণ আর একটি হাদিস স্পষ্ট করেছে যে সেটা তকবিরের পরে আর একটি হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে হয়তো বর্ণনাকারী নিজের ভাষায় ভাব ভঙ্গিমা পেশ করতে গিয়ে এই পার্থক্য হয়ে গেছে নবী সাল্লাম স্পষ্ট বলেছিলেন যে সেটা তকদির পরে যেমন সেই মুসলিমের আসল হাদিস আমার কাছে নোট করা আছে হাদিস নম্বর সহ সেটা আপনারা শুনবেন ইনশাল্লাহ এই জন্য ভাষ্যকার বলেছেন এই যে করুল কামা ইলা সালাতে যখন নবিসাল্লাম সলাতে দাঁড়াতেন মানে দাখালাফি সলাতে নামাজে যখন প্রবেশ করে যেতেন নামাজে ঢুকার পরে নামাজে ঢুকতে হয় কি দিয়ে তাকবীর দিয়ে মিফতাহসালাতে আত-তাহুর ওয়া তাহরিম হাতাকবীর প্রসিদ্ধ হাদিস যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অজু করা আর গোসল করা থাকলে গোসল করা অজু না থাকলে অজু করা আর তাহরিমা নামাজের মানে নামাজ শুরু হেরাম নামাজ নামাজ শুরু করলে আরম্ভ করলে কথা কাজ দুনিয়ার হারাম হয়ে দুনিয়ার কথা কাজ আল্লাহর সাথে কথা বলা শুরু হয় হ্যাঁ আল্লাহর ইবাদত করা শুরু হয় আল্লাহর সাথে কথা বলা শুরু হয় যে দুয়া সুরা তসবি পড়ছে এটা আল্লাহর সাথে কথা বলছে না মানুষের সাথে কথাবার্তা বন্ধ কালাম নাস মানুষের কথা বন্ধ হারাম এই জন্য এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা এমন তাকবীর যে তাকবীর দুনিয়ার কথা কাজ হারাম করে দেয় তাহরিমা দিয়ে নামাজে প্রবেশ করলেন নামাজে প্রবেশ করে বলবেন কি এই দোয়া এদা মানে এদা যখন নামাজে প্রবেশ করে যেতেন কাল বলতেন নবী সাল্লাম বলতেন এক কথা নবী সাল্লামের এটা সাধারণ অভ্যাস ছিল যে সলাতে প্রবেশ করলেই তিনি বলতেন কোন হাদিস রয়েছে আমার মুখমণ্ডলকে আমার চেহারাকে ফিরিয়ে দিচ্ছি ওয়াজ্জাহা মানে ফিরিয়ে দাও ডান দিকে ফেলাম এটা হচ্ছে অজ্জাহা অজ্জাহাত আনিয়ামিনি ডান দিকে ফেলাম অজ্জাহাত আনসে মারি আমার চেহারাকে আমি ফিরিয়ে দিচ্ছি লিল্লাজি সেই সত্তা সেই দাঁতের জন্য যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন হ্যাঁ? তারপরে বলেন হানিফান মানে একগ্র চিত্তে আল্লাহ দিকে আল্লাহ অভিমুখী হানিফ হানিফ মানে হচ্ছে আল্লাহ পাখের দিকে ধাবিত একমাত্র আল্লাহর দিকে আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় তার অংশী নেই এটাই আমাকে আদেশ করা হয়েছে এরই আমি আদিষ্ট হয়েছি ও আনা মিনাল মুসলিমিন আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আমি আপনি ও আনা মিনাল মুসলিমিন বলবো কারণ আমরা মুসলিমদের একজন নবী করিম সাল্লামের জন্য এই হক ছিল যে এই উম্মতের তিনি সর্বপ্রথম মুসলিম যেমন ইব্রাহিম আলী সাল্লাম তার উম্মতের প্রথম মুসলিম এই জন্য ইব্রাহিম আলী সাল্লাম যদি বলে থাকেন ওয়ান আউ্বাল মুসলিম আমি প্রথম ফার্স্ট মুসলিম তো ঠিক আছে তার জন্য ঠিক আছে কিন্তু আপনি আমি বলবো মুসলিম কথা ঠিক হাদিসের বাক্যে এসছে সেটা আমার জন্য আপনার লেখক সংক্ষেপ করেছেন মাঝখানে কিছুটা সেটা আমি বললাম তারপরে অন্য আরেকটি বাড়তি দোয়া তিনি পেশ করেছেন আল্লাহ মান্তাল মালিকে আল্লাহ তুমি হচ্ছ হ্যাঁ কি মালিক মানে বাদশাহ অধিপতি তোমার তুমি যখন বাদশাহ তখন এবাদত কার জন্য তোমার জন্য তোমার ছাড়া কেউ সত্য মাহুদ নেই আন্তা রব্বি তুমি আমার প্রতিপালক ও আন আমি তোমার বান্দা এলাকায় শেষ পর্যন্ত মুসলিম মুসলিমের লম্বা হাদিসটা শোনে অফির রিওয়ায়াতিন বলে লেখক বলছেন ইন্না জালিকা ফি সলাতিল্লাহ এটা কে বলছেন লেখক লেখক হচ্ছেন হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বড় হাদিসের হাফেজ কোরআন হাফেজ না যখন আমরা হাদিস চর্চা করতে গিয়ে হাফেজ বলি মানে কোরআন হাফেজ মহাদেশরা কোরআন হাফেজকে হাফেজ বলেন তারা হাদিসের হবে যাদের লক্ষাধিক হাদিস মুখস্থ এই না যে দশ দশ বিশটা পঁচিশ পঞ্চাশটা বা একশোটা হাদিস মুখস্থ না হাদিস মানে এক লাখের বেশি হাদিস যদি মুখস্থ থাকে তাহলে বলা যেতে পারে মহাদিসের তো এত বড় হাফেজ মানে হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও এখানে তার ভ্রম হয়ে গেছে যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় কারো তো ওটাকে ভ্রম বলা যায় এটা হচ্ছে হালকা ভুল মানে বলার আদব তার ভ্রম হয়ে গেছে যে ইন্দাকে কি তার একটা রেওয়ায়ত রয়েছে মানে তিনি তাহলে দাবি করেছেন যে মুসলিমের সহি মুসলিমের একটি বর্ণনায় আছে যে এই দোয়াটি পড়েছেন কি রাত্রের নামাজে মানে তাহাজুদের নামাজে কিন্তু কথা কিন্তু কথা সেই মুসলিমে দুটো হাদিস এখানে বর্ণনা করা হয়েছে বারোশো নব্বই নম্বর হাদিস মুসলিমের মক্তবা ল্যাপটপ থাকলে দেখে নিতে পারেন বারোশো নব্বই নম্বর হাদিসের আন্ডারে আরেকটি হাদিস বর্ণনা করেছেন সেটা আলাদা পৃথক নম্বর দেননি যারা নাম্বারিং করেছেন তার নাম্বারিং তো আজকাল হলে বিশ পঁচিশ বছর থেকে নাম্বারিং আছে শুনে রাখেন ভালো আজকে থেকে পঁচিশ তিরিশ বছরের আগে কোন হাদিসের নম্বর লাগানো ছিল না মহাদিসের এইসব কাজ করে এসব কাজ আজকালকার লোকেরা আপনাদের আমাদের মতো দুর্বলদের সুবিধার্থে হারিস নম্বর এগুলো করেছেন তো এই দুটো হাদিস আপনাদের লম্বা হাদিস শোনানো হবে এবং কখন পড়বেন এটা আরো স্পষ্ট আর এর নাম নামাজের দোয়া না নামাজের দোয়া আরবি হচ্ছে মোসাল্লা মোসাল্লাম না নামাজ এখানে যদি নামাজ ওই নামাজ কিনেন তো ওকে সাজ্জাদ বলছে আরবিরা আজকাল নতুন কিন্তু মুসাল্লা মানে নামাজের স্থান মুসাল্লা মানে নামাজের স্থান তো জায় নামাজকে এই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে হয় ফার্সিতে বলে যাই নামাজ যাই মানে জায়গা জায়গা এটা ফার্সি ভাষা আর নামাজ মানে নামাজ তো নামাজের জায়গা আর ওটি ওর আরবি একটা শব্দ হচ্ছে মুসল্লা মুসল্লা একবার হুবহু তর্জমা অনুবাদ হচ্ছে ফার্সি ভাষা যাই নামাজ যাই নামাজ ওইটাকে বাংলাতে যাই নামাজ বলে হ্যাঁ চুরি চিনতে পেরে যাই নামাজ বুঝলেন তাহলে যাই নামাজটাও বাংলার নয় আর যায় নামাজ বাংলার নয় মুসল্লা বাংলা নয় কিন্তু এগুলি আমরা বলে থাকি ফার্সিও দোয়া তো এই জাই নামাজের দোয়া বলে কোন দোয়া নেই জাই নামাজের দোয়া বলে কোন দোয়া নেই যদি কেউ বলে তাহলে তাকে সময় দেন যে প্রমাণ করে দেন যে কোন হাদিসে জাই নামাজের দোয়া বলে নাম আছে অথবা আছে যে তকবিরের আগে পড়তে হবে কথা আছে জাই নামাজের দোয়া কখন পড়ে তকবিরের আগে তকবিরের পূর্বে পড়ে তকবিরের পূর্বে পড়তে হবে একটি হাদিস জয়ী হইল অসম্ভব কথা শুনে হবে সুতরাং এই বিদাত ছেড়ে দেন যারা করছেন প্রথম তাদের সমাজকে বলছি তারপরে তাদের সাধারণদের বলছি এখন শোনেন এমাম মুসলিম রহমতুল্লাহ ওস্তাদ মোহাম্মদ বিন আলী বাকর মোকাদ্দামি তার ওস্তাদ ইউসুফ আল তার ওস্তাদ হচ্ছে তার পিতা ইউসুফের পিতা তার ওস্তাদ হচ্ছে আব্দুর রহমান আরাজ তার ওস্তাদ হচ্ছে রোবাইদুল্লাহ বিন রাফে তাবেই তার ওস্তাদ আলী বিন আলী তাহলে এখানে শুধু আলিমদের তারিখে শুনে তাই না যাই হোক এইভাবে আইমাই কেরাম গন হাদিস সনদ সহ বর্ণনা করেছেন যে কার কাছ থেকে আমি শুনেছি ইমাম মুসলিম তো আলী রাজি আল্লাহর কাছ থেকে সরাসরি শুনেনি তো মাধ্যম এই কয়েকটা মাধ্যম তাদের মাধ্যম এদের প্রত্যেকের জীবনী আছে হ্যাঁ আসমাই রিজালের কেতার প্রত্যেকের জীবনী আছে তারা যদি বিশ্বস্ত হন তাহলে হাদিস আর তাদের কেউ যদি স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল হয় আমল আখলাকে দুর্বল হয় ইমানে দুর্বল হয় আকিলাই যদি ভুল আকিদা রাখতে বলা হয় তাহলে হাদিস জয়ীফ আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে হাদিস মজুর কথা শুনেছেন এবারে রসুলের হাদিসের জন্য সনদ লাগে আর ফেকার কিতাব আজকে থেকে সাতশো আটশো বছর আগে লিখা হইল আর ফিকার কিতাবের এমাম থেকে এমাম আবু আনিফার জামানার মাঝে ব্যবধান হচ্ছে আটশো থেকে নয়শো বছর আর কোন সনদ লাগবে না আর ফিকার বিশ্বাস করে আমল করা শুরু করলেন এটা কেমন যুক্তি বুঝতে পারছেন কথা এর বেশি বোঝা বলে এতটাই বললাম আজকে কারণ এটা আজকের বিষয়বস্তু না রসুলের হাদিস সহিদ আমল করা চলবে না চলবে না তার জন্য মহাদেশের কেরামরা সনদ শুক্র কোন সূত্রে হাদিসটা জানা গেল এবং তারা যারা বর্ণনা করেছেন তারা কেমন অবস্থা ইমানদার স্মৃতি শক্তি তাদের ভালো ছিল না মন্দ ছিল এইগুলি তারা যাচাই বাছাই করেছেন আর সেখান কি তারা আছে বলে দিলেন এবং আবু হানিফা আর লেখকের মাঝখানে আটশো নয়শো বছরের ব্যবধান আর কোন সমাধানে কিছু নাই আর এগুলো আল্লাহর কথা রসলের কথা হয়ে গেল এমনকি এমাম আবু হানিফার কথা হয়ে গেল এমাম আবু হানিফারও কথা নেই অনেক নেই এমাম সাফিরও কথা নেই অনেকগুলি আর এইভাবে নিষ্পত্তি এখানে গিয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে এক মজাব এই বলছে আর মজাব এই বলছে আর মজাব এই বলছে আর হাদিস আর কিছু বলছে হাদিসের ফতুয়া একরকম আর আপনার মজাবের ফতুয়া আর রসুলের কথা নিতে হবে বলছেন আতি আতি রসুল আল্লাহর কথা মানে রসুলের কথা এটা বিনা শর্তে আর উলিল আলমিনকুম কথা এমামের কথা ফকির কথা ফিকার কথা তাতে আছে আল্লাহ আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিই ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা واهدني لاحسن الاخلاق لا يهدي لاحسنها الا انت واصرف عني سيئها لا يصرف عني سيئها الا انت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس اليك انا بك واليك تبارك وتعالى استغفرك واتوب اليك وإذا سجد السجدة قال كتse তার একটু বেশি করে অন্য রিওয়ায়াত রয়েছে قال اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي الذي خلق وصور وشق السماء وبصره تبارك الله أحسن الخالقين ثم يكون من آخر ما يقول بين التشهد والتسليم تشهد আর সালামের মাঝখানে তারপরে তাশাহুদ পড়ে দুরুদ সালাত ইব্রাহিম দুরুদ পড়ার পরে কি বলতেন আল্লাহুম্মা আগফির লিমা قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما اسرفت وما انت اعلم مني وانت المقدم وانت المؤخر لا اله الا انت তাহলে বোঝা গেল যে সালাম ফেরার পূর্বে ওই যে আমাদের দেশের মানুষরা দুয়াই মাসুরা মানে আল্লাহ মাইনি গলম কানাসুল মানকে আনতা মাগফির তামিন রাহমিন ইন্নাকা আনতাল গাফুর বাস আর কিছু কিনা এটাই শুধু মুখস্থ করা হয়েছে বিদাতির নিয়ত ছয় ছয় মাস মুখস্থ করা হয়েছে আর দুয়াই মাসুরা নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণিত মাত্র একটা মুখস্থ করা হয়েছে চারটা জিনিস থেকে পানা চাইতে হবে সেই দোয়া গেল <clears throat> <clears throat> তারপরে বলছেন এমাম বুখারী এই হাদিস আমার ওস্তাদ মোহাম্মদ আলী আবি ছাড়া আরেকজন শুনিয়েছেন সানা ও ইবনে হারবিন ইমাম মুসলিমের আরেক শিক্ষক ছিলেন যুহাইর হারবিন হাদাসান আব্দুর রহমান মাহাদি তারপর আর এক ওস্তাদ তিনি তিনি তিন ওস্তাদ হইল কার ইমাম মুসলিম রহমতুল্লাহ বলছেন কালা এরা দুজনে সালমান সালমান গিয়ে বেহাজার ওই সনদে রসুল্লাহ যখন নামাজের ইস্তেফতার করতেন ইস্তেফতা মানে বললাম শুরু করতেন আরম্ভ করতেন ভালো করে শুনেন হাদিসের এবারও পড়ছি পাঠ করতেন সোম্মা সোম্মা মানে তারপরে অতপরে তারপরে বলতেন সংক্ষেপ করে দেওয়া মানে আগের দোয়াটা যেটা এর আগে শোনানো হয়েছে মোহাম্মদ রসুল্লাহামের জামানায় সারা পৃথিবীতে যখন মানব জাতি তখন সর্বপ্রথম মুসলিমকে মোহাম্মদ দিয়েছে এই হাদিস কি প্রমাণ করলো বলেন এখন আপনারা যে এটা কখন পড়বেন না পরে পরে এর নাম ইস্তেফতার দোয়া না যায় নামাজের দোয়া হাদিস আবার শোনাচ্ছি যখন নামাজের ইস্তেফতা করতেন তাহলে এর নাম দেন দোয়াউল ইস্তেফতার সল্লা আরম্ভ করা দোয়া নামাজ শুরু করা দোয়া যায় নামাজের দোয়া নয় যেসব নামাজের চটি বইয়ে বিদাতি বইয়ে যায় দোয়া বলে সেখানে হয়েছে ওটাকে কাটা উচিত তাই না ইস্তেফতার দোয়া বলে একটা তার দোয়া শিখলেন এখানে দ্বিতীয় দোয়া শিখেন দুশো পনেরো নম্বর হাদিস তার আগে একটা কথা বলি রাফেল নাহাজ রহমতুল্লাহ বলেছেন যে এইটা রাফেল নামাজ তাহাজের নামাজে ছিল এই কথাটা মুসলিমের হাদিস পেলেন কি গোটা হাদিস পড়ে দুটো হাদিস পড়ে ফেললাম কোন হাদিস নেই তাহলে উনি যে লিখেছেন অফির রেওয়ায়াতিল্লাহু তারই একটি বর্ণনায় মানে মুসলিমের একটি বর্ণনায় আছে এটা ছিল নামাজে কথাটা ঠিক না ভুল ভুল হাফেজ হাজারের মতো রহমতুল্লাহ আলাই হাফেজে হাদিস তার যদি ভুল হইতে পারে তো আমার মতো লোকের ভুল হবে না আমার যদি ভুল হয় তারপরে সমালোচনা কি যেটা ভুল হয়েছে ছেড়ে দাও সমালোচনা না করে কি করবেন এই ইমান একের রাখবেন যে প্রত্যেকের ভুল হইতে পারে সুতরাং ভুল ছেড়ে দেওয়া খরচ আপনার জীবিত নেতাই হোক জীবিত আলেম হোক আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া কোন আলেম হোক ঠিক আছে আপনার দলের হোক আর বিরোধী দলের হোক প্রত্যেকের কথা ছেড়ে দেওয়া ফরজ ইল্লা ইল্লা করতে হবে একমাত্র সৈয়দ মুসাইল খাতামুল নবী মোহাম্মদ রসুল্লাহ তার কোন কথা ছাড়া যাবে একটি কথা ছাড়ো কবিরা কথা কোন কথা ছাড়া যাবে অমা আতা তোমার রসুল ফাকুল সুরে হাসার আল্লাহ বলছেন যে রসুল সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো কারো সম্পর্কে বলা হয় যা অবকাশ যা দিয়েছে নিয়ে না তোমার ওস্তাদ যা দিবেন তুমি নিয়ে না হ্যাঁ? তোমার ইমাম সাহেব যা দিয়েছেন তোমার মজাবে ফেকা কেতাবে যা দিয়েছেন তা না কোথাও নেই অমা আতা তোমার রসুল ফাকুল যা কিছু রসুল দিয়েছেন সাল্লাহ তা তোমরা নিয়ে এই যে কথাটি দাবিটি হাফিজ রহমতুল্লাহ ভুল এ সম্পর্কে অন্যান্য মহাদ্দেশের মত প্রকাশ শোনেন আল্লামা মহাদ্দেশ মোহাম্মদ আব্দুর রহমান মোবারকপুরি তিনি শেখ সফিউর রহমান মোবারকপুরি যে রাইফুল মফতুল লিখেছেন তাঁর ওস্তাদের ওস্তাদ বুঝলেন আর শেখ সফিউর রহমান আমাদের ওস্তাদ আমরা পড়েছি তো শেখ সফিউর রহমান মোবারকপুরি আমাদের ওস্তাদ আর শেখ সাফিউল্লাহ ওস্তাদ হচ্ছেন ওবায়দুল্লাহ মোবারকপুরি বড় ওস্তাদের কথা বলছেন অন্য ওস্তাদ তো অনেক আছে বড় মহাদিস কথা বলছি আর শেখ ওবায়দুল্লাহ যিনি মিসকাতের ভাষ্য লিখেছেন মিরাতুল মাফাতি এই কিতাবের নাম তার ওস্তাদ হচ্ছেন মহাদিস মোহাম্মদ আব্দুর রহমান মোবারকপুরি তার কিতাব হচ্ছে কিরমিজির ভাষ্য সবচেয়ে ভালো কিরমিজির সারা ভাষ্য হচ্ছে তৌফাতুল আহওয়াজি তোহফাতুল আহওয়াজিতে তিনি লিখছেন কাউলুল মুআল্লিফ হাযা ফিহি নাযরুন লেখক মানে হাফেজ বলেছেন যে এটা রাতের তাহাজ্জুদের নামাজের শুধু সানা ছিল বা দোয়া ছিল এই আপত্তি আছে মানে এটা ঠিক নয় ফাইনাল হাদিস ফি সহিহ মুসলিমিন কারণ এই মানে হাদিস সহি মুসলিমে বর্ণিত হয়েছে ফি বাবে এমন একটা অধ্যায় যে অধ্যায়ের নাম দিয়েছেন বাবু সলাতুল্লাহ এই অধ্যায় হচ্ছে রাতের নামাজের অধ্যায় আচ্ছা আর একটা কথা এখানে আপনাদের অধিক নলেজের জন্য রাখি যাতে করে ভুল না বুঝে সঠিক যেটা বুঝতে পারেন যে হাদিসের অধিকাংশ বা সবগুলি কিতাবের অধ্যায়গুলি কায়েম করেছেন সেই কিতাবগুলির লেখক বা সংকলন যেমন এমাম বোখারের বুখারের চ্যাপ্টারগুলি কায়েম করেছেন এমাম বোখারি কিন্তু এমাম মুসলিম রহমতুল্লাহ তরিকা একেবারে ভিন্ন ছিল আবু দাউদ সবগুলিতে চ্যাপ্টার কায়েম করেছেন সেসব লেখকরা এটা অনেক ভালো আলেমরা জানে না সেজন্য আপনাদের অবগতির জন্য আলেমদেরও ফায়দা হবে সাধারণ লোকেরও ফায়দা হবে কিন্তু এমাম মুসলিমের যে চ্যাপ্টারগুলি রয়েছে মানে অধ্যায়গুলি কায়েম করে এমাম মুসলিম করেন এমাম মুসলিম শুধু এক রকমের হাদিসগুলি এক জায়গায় নিয়ে সেরে গেছে নামাজ শুরু করেছেন আমাদের হাদিস শেষ আবার জাকাত শুরু করে জাকাত শুরু করে তারা শুরু করে শেষ ইমান শুরু করেছে শেষ বিয়া বিয়ে শুরু করেছে বিয়ের গুলো শেষ কিন্তু বাবুর নেকাহে আবু আবু কিচ্ছু বলেন অধ্যায় কায়েম করেননি এমাম নবী রহমতুল্লাহ এমাম মুসলিম রহমতুল্লাহ আলের জামানা তৃতীয় শতাব্দীতে শেষ দ্বিতীয় থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে এমাম মুসলিমের জামান শেষ এমাম নবী রহমতুল্লাহ ষষ্ঠ সপ্তম শতাব্দীতে আসলেন আসার পরে আমার দেখলেন যে আমি এই কিতাবের খেদমত করবো না ভাষ্য করবে এমন নবীর ভাষ্যটি সবচেয়ে বিস্তারিত ভাষ্য সারা হচ্ছে মুসলিম সেই মুসলিম সেই মুসলিমের ভাষ্য করতে গিয়ে তিনি দেখলেন যে আলেম আলামাদের ছাত্রদের যারা এই সাহি মুসলিম পড়বে তাদের বুঝতে অসুবিধা হবে অধ্যায় কায়েম করা নেই কোনখানে অধ্যায় শেষ হলো আরেকটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে বুঝতে পারবে না তো আমি মানুষের সুবিধার্থে একটা অধ্যায় কায়েম করে দিই প্রথম ইমান সম্পর্কিত হাদিস গুলি এসছে আবু আবুল ইমান তারপরে আচ্ছা, কিতাবের মধ্যে থাকলে বুঝবে যে এটাকে ইমাম মুসলিমই করেছে অথচ আমি সংযোজন করছি কয়েকশো বছর পরে কে সংশোধন সংযোজন করছে রহমতুল্লাহ তখন নবী রহমতুল্লাহ কি কিতাবের সাইডে বাইরে রাখলেন টিকাতে অধ্যায়টা টিকাতে রাখলেন এখনো যদি কেউ সহি মুসলিম কেনেন বিশেষ করে ভারত পাকিস্তানের ছাপাগুলি বুঝছেন না তাহলে তাতে আসল কিতাবে অধ্যায় নেই সাইডে টিকাতে এভাবে পাশে লিখা আছে আবু আবুল ইমান আবু আবু সালাহ এভাবে লিখা আছে মধ্যখানে কোনো অধ্যায় কান করা নেই যাতে করে লোকেরা বুঝতে পারে আলেমাল্লা বুঝতে পারে যারা মুসলিম পড়বে ছাত্র বুঝতে পারে যে এই অধ্যায়গুলি বাইরে কেন প্রশ্ন তখন উত্তর খুঁজবে যে এটা তাহলে অমুসলিম নাই কে করেছেন পরবর্তীতে অধ্যায় করেছেন আমাদের মতো লোকদের বুঝলেন না তাহলে বাবু সলাতুল্লাহ এই কায়েম করেছেন এ মুসলিমও করেননি এখন বুঝেন কে করেছেন এমন নবী রহমতুল্লাহ হাদিস নিয়ে আসছেন অজ্ঞাত অজিয়া আর বাপ অধ্যায় হচ্ছে রাতের নামাজ মানে তাহাজুদের নামাজ এই তাহাজুদের নামাজে তাহলে যেন বুঝে দিচ্ছে তাহাজুদের নামাজে এই পর্যাপ্ত অধিকার পড়েন হ্যাঁ এটা কার কথা এমন মুসলিমের কথা নাই কার কথা এমন নবীর কথা এমন মুসলিমের কথা হইলে এমন নবীর কথা চাইতে বেশি শক্তিশালী মনে করেন যদিও দলিল নাই কারণ আগে আমরা এই ইমানে বিশ্বাসী যে একমাত্র রসুল্লাহ সব কথাই দলিল বুঝেছেন না তবে এমাম মুসলিম বললে এত বড় এমাম তিনি সলাতুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন তো হতে পারে যে এটা রাতের তাহাজুদের নামাজ কারণ এক শ্রেণীর লোকেরা বলে এরকমই কথা মজাবধারীরা যে সুহান আকার সানা যেটা প্রচলিত আমাদের দেশীয় সানা সেটা শুধু ফরজ নামাজে পড়বেন আর বাকিগুলো আমার বাইর বাইনি তারপরে আসছে যেটা আর অন্যান্য যেগুলি আছে সেগুলি কোথায় পড়বেন তাহাজুতে পড়বেন নবী নাকি তাহাজুতে পড়েছেন কথা বল বরং আরো শোনেন মজার কথা তখন বলতেন বুঝলেন এবারে তাহলে ফরজ নামাজে আগে নাই পরে কি পড়বেন কখনো পড়বেন কখনো আল্লাহ এটা পড়বেন আর কখনো সুভানাকাল্লাহ এটা পড়বেন কখনো আর অন্যগুলো পারলে পড়বেন আর কমপক্ষে এই তিনটা তো মুখস্থ রাখেন কারণ হ্যাঁ এগুলি হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এখন আসেন পরের হাদিসটাই وعن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا كبر للصلاه سكت هنيهه قبل ان يقرا فسالته فقال اقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد শব্দের সামান্য সামান্য পার্থক্যের সাথে আছে এখানে আছে আল্লাহ মিন খাতায় অন্য রেওয়ায় রয়েছে আল্লাহ খাতায় হ্যাঁ? তুমি যেমন পরিষ্কার আল্লাহ এখানে আছে আর হ্যাঁ? মিন খাতায় এখানে আছে বিল মাই ওয়াল সামান্য সামান্য পার্থক্য রয়েছে কোন জায়গায় আল দিয়ে আছে কোন জায়গায় খাতাইয়া গিয়া দিয়ে আছে অর্থ কাছাকাছি একই রকম এখন অর্থ বুঝে মুতাহাকুন আলে এই হাদিসটি এই ইস্তেফতার দোয়াটি মুতাহাকুন আলে বোহারি এবং মুসলিম আছে আর পর্যাপ্ত আলিয়াটি কোথায় আছে সেই মুসলিম মুসলিম আছে আর অন্যান্য কিতাব আছে আবু হরিয়া রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত সবচেয়ে বেশি হাদিসকে বর্ণনা করেছেন তিনি বলছেন কান রসুল্লাহাম যখন সলাতের জন্য তাকবীর দিতেন মানে তাকবীর ধারী তাকবীর দিতেন সাকাতা হনাই হাতা সামান্য সময় নীরব থাকতেন অল্প সময় কি করতেন হনাই হাতান মানে ওয়াক্তান কালিলেন জামানার ইয়াসিলেন অল্প সময় কিছুক্ষণ চুপ থাকতেন কাবলা ইয়াকরা তেলাওয়াতের পূর্বে সুরাফা ফাতিহার তেলাওয়াতের মানে তেলাওয়াতের পূর্বে ফাতেহা কারণ ফাতেহা দিয়ে শুরু হবে ফাতেহা পড়ার পূর্বে অল্পক্ষণ কি করতেন নীরব থাকতেন রসুল্লাহাম ফাসাল তরু তখন আমি জিজ্ঞেস করলাম কি বলছেন এখানে ফাঁসাল তো আমি জিজ্ঞেস করলাম কিন্তু অন্য হাদিসে রয়েছে এর কি জিজ্ঞাসা জিজ্ঞাসার বাক্যটা কি ছিল সেটাও রয়েছে সেটা বলি আপনাদেরকে আচ্ছা বলুন তো আপনি তকবীরের মাঝে আর কেরাতের মাঝে যে নীরব থাকেন মাজাটা পুলফি আপনি কি বলেন ওই সময় না চুপ থাকেন এমনিতে নীরব থাকেন না কিছু বলেন আস্তে আস্তে মনে মনে জিজ্ঞাসা করছেন আমি বলি নবী সাল্লাহ এইভাবে নামাজ পড়তেন আল্লাহ আল্লাহ আমার মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও অবাইনা খাতা ইয়া এবং আমার গুণা সমূহের মাঝে দূরত্ব তৈরি করে দাও কেমন দূরত্ব কামার বেনাল মাসরিকি ওয়াল মাহরিব যেমন দূরত্ব তুমি সৃষ্টি পূর্ব পশ্চিমের মাঝে গোনাকে আমার থেকে এত দূরে রাখো যেমন পূর্ব থেকে পশ্চিম জাপান থেকে বা চাইনা থেকে যেমন আমেরিকা কানাডা দূরে উদাহরণ উদাহরণ বুঝালাম খুব দূর হ্যাঁ কিলোমিটার তারও বেশি হয়তো তো এইরকম দূরত্ব সৃষ্টি করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও সাফসুতরা করে দাও মিন খাতায়া আর অন্য মিনাল খাতায়া মিন খাতায়া মানে আমার গুণা সমূহ থেকে আর মিনাল খাতা মানে গুণা থেকে গুণা সমূহ থেকে কামাল যেমন সাদা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মিনা দানাস ময়লা আবর্জনা দানাস মানে হচ্ছে ময়লা আল্লাহ আল্লাহ আমাকে ধুয়ে দাও মিন খাতায়া আমার গোনা সমূহ থেকে বিলমায় পানির দ্বারা অসাল যে বরফ দ্বারা আর শিলা বৃষ্টি দ্বারা বাদনা বাদ মানে ঠান্ডা জলে রাখেন কত সামান্য পার্থক্য যেন অর্থ পাল্টিয়ে যায় বারত যদি রায়ে যজম দিয়ে পড়েন বরফ বর্তমানে যে শীতকালে ঠান্ডা বা একবার বাতাস বইছে ঠান্ডা হচ্ছে এটা হচ্ছে বর্তমানে ঠান্ডা মানে খুব প্রচন্ড ঠান্ডা আর বারাত রায় জবর দিয়ে দিলাম ফাঁকা দিয়ে দিলাম বারাত মানে কি বললাম ওই যে পাথর বর্ষণ হয় সেটা বৃষ্টি আমরা ছোটকালে কুড়িয়ে কুড়িয়ে ধুয়ে খেতাম খেতেন এটা হচ্ছে বারাত মোত্তাফাকুল আলী নবী করিম সাল্লাহ সাল্লাম ধোয়ার ক্ষেত্রে বলেছে পানি দিয়ে ধোয়া তারপরে বরফ দিয়ে ধোয়া হ্যাঁ? তারপরে হ্যাঁ, পানি দিয়ে ধোয়া পানির চাইতে বেশি বেশি ধোয়া আছে বরফ বরফটাকে গলিয়ে ওই পানি দিয়ে খালি পানি তার তার চাইতে বেশি পরিষ্কার পানি হচ্ছে আকাশ থেকে আকাশ থেকে যে পাত্র বর্ষিত হচ্ছে এখনো ময়লা আবর্জনা তাতে কিছু লাগেনি ওই শিলা বৃষ্টিকে ধরলেন আর তারপরে সেটা বললো পানি হলো ওইটা দিয়ে যখন ধুলে কাপড় পরিষ্কার হয় ওই রকম আমাকে গোনা থেকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় কত সুন্দর দোয়া আর সারা জীবনে কখনো করলেন না নবীর এই সুন্দর আমল করার কখনো তৌফিক হইল না শুধু ঠিক আছে ওটাও ঠিক আছে কিন্তু এটাও তো ঠিক আছে আপনি কেন নিজেকে এসব নেকি থেকে মাহরুম বঞ্চিত রাখছেন যদি অন্ধত্ব গোড়ামি করে মজাবের অন্ধ অনুকরণ করে যদি বঞ্চিত রাখেন তো বেশি মাল আর যদি অজ্ঞতার কারণে যে দোয়া মুখস্থ ছিল না তাহলে বঞ্চিত এখন জানেন এল শিখেন গোড়ামি ছাড়েন আর আমল করেন বুঝলেন না আল্লাহ যেন লফিকা তাহলে দুটো স্ত্রীর দোয়া হইল হ্যাঁ? এতে সানা আছে আল্লাহর কোন গান আছে কি আল্লাহর কাছে যাচ্ছা সব চাওয়া তাহলে সানা নামটি সূক্ষ্ম নাই আমরা সানা পড়ব তাহলে এটা তো আর সানা হইল না কিন্তু স্ত্রীর দোয়া ঠিক আছে শুরুতে পড়া দোয়া এই জন্য সানার নামটি সূক্ষ্ম নাম নয় নামাজ শিক্ষা বইগুলির কালেকশন করা উচিত সানা না লিখে সেখানে ইস্তেফতার দোয়া লিখা উচিত এবার বুঝতে পারলেন অর্থ করে দিলাম তাতে বুঝতে পারলেন যে এখানে আল্লাহর কাছে চাওয়া হয়েছে এখানে আল্লাহের সানা মানে গণনামূলক কথা নাই যদিও চাওয়াটা আল্লাহের গণগান আপনি গণগান আপনার অন্তরে আছে সেজন্য আল্লাহকে চাইছেন তারপরে হাদিস শোনেন আর এই হাদিসটি থেকে বর্ণিত হয়েছে কিন্তু হাদিস তাহলে সুবহানাকার দোয়াটি যে দোয়াটি আসছে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু থেকে যে সনদে বর্ণিত হয়েছে সেই সনদ দুর্বল আর আল্লাহ বাইত মানেন হাদিস বহারি মুসলিমে রয়েছে মুসলিমে রয়েছে ফার্স্ট সেকেন্ড তাহলে শক্তিশালী হওয়ার দিক থেকে তবে থেকে সনদ হচ্ছে মানে তিনি পড়তেন তিনি সাহাবিদের শিখাইতেন মেম্বারে চড়ে চড়িয়ে এই জন্য পড়েন অসুবিধা নেই বরং আমিও পড়ি বিশেষ করে দেখি যে এই অ্যামাউন্ট হচ্ছে এক্সপ্রেস এর লোকাল গাড়ি নাই এক্সপ্রেস আল্লাহ বাইশ শুরু করলে এর অলাপ হয়েই যাবে সুতরাং বিশেষ করে এখানে এরকম খানিকটা আর যদি আপনি আমি অনেক পিছনে আওয়াজ পড়েন তো বুঝতেই পারছেন এখানে চাইতে পেরেছি এক্সপ্রেস ও রাজধানী এক্সপ্রেস আপনার রাজধানী এক্সপ্রেস বুঝবেন না ভারত ইন্ডিয়ান লোকের রাজধানী এক্সপ্রেস সমস্ত ট্রেন এক্সপ্রেস একটা বড় এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস বেশি দ্রুত চলে তো আমাদের দেশীয় নামাজ হচ্ছে রাজধানী এক্সপ্রেস না এই স্থিরতার সাথে নামাজ পড়তে ওমার রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত কানে এখন তিনি বলতেন সুহান আকা নামাজ শুরু করতেন কখন বলতেন তো হাদিসে নেই কিন্তু আসল এটা যেহেতু অন্য হাদিস দ্বারা প্রমাণিত সেই জন্য এই অধ্যায় নিয়ে আসা হচ্ছে বলতেন তিনি ইস্তেকার দোয়া সুবহান আকা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি তুমি পাক পবিত্র আল্লাহ মাহি আল্লাহ অবেহান দেখা তোমার প্রশংসা বিজড়িত তোমার তারিখ প্রশংসার সাথে সাথে তোমার নাম বরকতময় বরকতপূর্ণ তোমার মর্যাদা অতি উঁচু তালা মানে হচ্ছে মহান আল্লাহ তালা এই জন্য আমরা বলি কি বলি আল্লাহ তালা মানে মহান আল্লাহ হ্যাঁ? লোকেরা আল্লাহ তালা আরবিতে বলে আমি ওইটাকে আমার আলোচনাতে ওই মহান আল্লাহ বলেছেন মহান আল্লাহ যদি খেয়াল করবেন আমি মহান আল্লাহ ওই আল্লাহ তালারই তর্জমা হ্যাঁ? যাতে লোকেরা বুঝে যে কি বলছে আমার তালা আমার তালা সাধারণ লোক এই স্কুল কলেজের মাটিতে শিক্ষা শিক্ষিত লোক আরে এই মৌলানারা হুজুরের বক্তা বলছে আল্লাহ তালা বলেছে আল্লাহ তালা কি তালাটা কি অতি পেরেশান থেকে যাবে ওদের পেরেশানি দূর করে দেওয়ার জন্য মহান আল্লাহ বলেছেন বলছি যদি সমস্ত দিনকে বুঝতে পারে আল্লাহ পাকে তো পাকের গান বুঝতে পারে ঠিক কিনা ও তাআলা মানে মহান হ্যাঁ জাদ্দুকা জাদ্দুল মানে কি জেদ্দুল বলতে পারেন কেউ প্রসিদ্ধ অর্থ কে বললো কে দাদা বললো যে হ্যাঁ, জাদ্দুল দাদা আপনার বাপের বাপ বা মায়ের বাপ দাদা নানা সকলকে জাদ্দুল বলা হয় জাদ্দুল আবিন বাপের পক্ষ থেকে যা বলছে দাদা আর মায়ের পক্ষ থেকে জাদ্দুল অমিন হচ্ছে নানা এগুলো বরং ওপরে যতগুলি যাবে সবগুলি যাবে বাপের বাপ বাপের দাদা যত করে নিয়ে যাও সবগুলি জাত আজদার এদেরকে বলা আজদার পূর্বপুরুষ যদ্দনের জমা হচ্ছে আজদার আর যদ্দনের আর একটা অর্থ হচ্ছে মর্যাদা বর্তমান এখানে ওই অর্থ আছে যদি মুখস্থ থাকে তাহলে জানা আছে কি আছে তাতে ও তালা জাদ্দ রাখবে না ও তালা তালা মহান বড় যত রাখবে না আমাদের রবের মর্যাদা যে দাদার অর্থ করেন কি অর্থ হবে আমাদের রবের দাদা অনেক হ্যাঁ তাহলে বুঝা গেল যে কোরআন হাদিসের তফসিল করার জন্য আরবির ভালো জ্ঞান লাগবে হ্যাঁ আরবি বুঝে না বাংলা উর্দু তফসিল পড়ে তো কেবল কোরআন পড়ে কাছে কোরআন শুরু করে আর যাদের মানে লোকে মুখে শুনে যাদের মানে দাদা হয় হ্যাঁ, ও নাও তারা জাদ্দুর হবে তফসিল দাদা করে বুঝে থাকে সাধারণ লোক মহিলা অনুষ্ঠান আর কোরআন করছে একটা বুঝেন না তাদের উচিত আরে যেখানে ইসলামী এখানে আর দেশে যাবেন তো ভালো দিয়ে দশ করার কাছে কোরআন করার কাছে করান আর নিজেরাই ভাগ করে নিয়েছে এই সপ্তাহে আপনি দশ দিবেন এই সপ্তাহে আপনি দিবেন এই সপ্তাহে আপনি দিবেন এই সপ্তাহে আপনি দিবেন এগুলো হচ্ছে সাংগঠনিক দাস উদ্দেশ্য হচ্ছে রাজনীতি আর তোমার ছাড়া কেউ সত্য নেই মুসলিমে আছে কিন্তু সনদ হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সনদ মানে তাহলে যে সানাদের গ্যাপ আছে মানে বর্ণনাকারী গ্যাপ আছে আর মানে সনদ মিলিত ওহুয়া মৌকুফুন তবে হাদিসটি মৌকুফ মানে উমার রাজিয়াল্লাহ বক্তব্য আর যদি মারফু বলতো তাহলে নবী করিম সাল্লামের কথা বা কর্ম ওতে মানে আছে আর এটাও বলতেন তাহলে সুহানা এই যে স্থান প্রচলিত এটা ছাড়াও আশ্রয় গ্রহণ করছি বিল্লা আল্লাহ পাকে যিনি সর্বশ্রোতা স্বামী সবকিছু শুনেন আল আলিম সর্বজ্ঞ মানে সবকিছু জানেন হ্যাঁ মিনাস শৈতান রাজিম কি থেকে কার থেকে বিতাড়িত শয়তান থেকে শৈতান শয়তান আর রাজিম হচ্ছে মরজুম রাজামা এরজম মানে পাথর মার এজন্য রজম তারা সংস্থা তারা বিবাহিত জেনাকারী জেনাকারিনীকে পাথর মেরে হ্যাঁ? সংসার করতে মেরে ফেলতে হবে একে কি বলা হয় রজন করা বলা হয় এখানে শয়তান কি বলা হয়েছে রাজিম শয়তানের একটা গুণ হচ্ছে অভিশাপের গুণ রাজিম যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত মরদুদ হ্যাঁ? শয়তান থেকে পানা চেয়ে নাও রাজিম যাকে পাথর মারা হয় তার সম্মান করা হয় না তাড়িয়ে দেওয়া হয় আল্লাহ রহমত থেকে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে আপনার দাঁড়িয়ে দেন বদুয়া দিয়ে হ্যাঁ, নিজের অন্তর থেকে তাড়িয়ে দেন নিজের আখলা কামল থেকে তাড়িয়ে দেন নিজের জীবন থেকে তাড়িয়ে দেন আর শয়তানের পরামর্শ নিচ্ছেন শয়তান বলছে শুয়ে যা কি এখন নামাজ পড়বি তোর তো বুক পড়া হয়নি ফজরে পড়ে নিবি জুমায় যাবি তখন একবার পড়ে নিবি ডিউটি যাওয়ার সময় সকাল আটটায় পড়ে নিবি তো শয়তানকে দেন বলছেন শয়তান রাজি মানে শয়তানকে কোলে করে নিয়ে আদর করছেন ইয়াহুদি খ্রিস্টানদের কুকুর চুমা দেওয়ার মতো শয়তানকে চুমা দিচ্ছে মানে বঞ্চিত করেছে তার থেকে পানা চাইছেন কি থেকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আপনাদের শুনে হামস শব্দটি কোরআনে উল্লেখিত হয়েছে হ্যাঁ? মানে হ্যাঁ, ফুৎকার দেওয়া নাফাস মানে হচ্ছে এমন ফুৎকার যাতে সামান্য থুথু থাকে ফুৎকার তো একরকম হ্যাঁ শুধু করলেন থুতু নেই কিন্তু আর একটু বেশি করলেন একটু থুতু উড়ে আসছে এটাকে নাফাস বলা হয় ওর যাতে বেশি থুতু আসছে তখন তাহাল বলা হয় বিভিন্ন স্তর আছে আরবি এত দেখেন এক একটা স্তরের আপনার ফুক দেওয়ার এক একটা আলাদা আলাদা আছে তো কি তাফসির ব্যাখ্যা করেছেন ভাষ্যকাররা তা আপনাদেরকে তাদের থেকে শোনেন মিন হামসাহি ওয়ানাফসিহি ওয়ানাফসিহি হামস মানে পাগল হওয়া তাফসির করেছেন মিন হামসাহি নাওম মিনাল জনুম ওয়াসাহ মির্গির রোগ অথবা আপনার পাগল হয়ে যাওয়া তাহলে শয়তান যে মানুষকে মির্গির রোগে রোগে আক্রান্ত করে মির্গির রোগ হয় শয়তান ধরা আর এইরকমই পাগল করে দেওয়া সময় শয়তান আক্রমণ করে পাগল করে দেয় মস্তিষ্ক চাপ সৃষ্টি করে অবস্থাকে শয়তান এই থেকে শয়তান যেন রকমের আক্রমণ না করতে পারে পাগল না বানিয়ে দিতে পারে শয়তান যেন মিলির রোগের তারা আমার উপর আক্রমণ না করতে পারে নাফাস মানে হচ্ছে ফুক দেওয়া আর জাদুকর জাদু কারিনীরা ফু ফুৎকার দিয়ে জাদু করে অমিত সাহেব নাফাসা দেখেল সোরায় তালাতে নাফাসা ওখানে নাফাসা হ্যাঁ? আর জাদু অধিকাংশ মহিলারা করে কবিরাজ নীরা করে কবিরাজ পুরুষের চাইতে বেশি মহিলারা জাদুর মন্ত্র তন্ত্র করে এই জন্য আল্লাপাক সুরে ফালাকে নাফাসাত বলেছেন নাফাসিন বলেননি বুঝা যাচ্ছে তো নাফাস মানে তাহলে কি হয়ে গেল শয়তানের দ্বারা যে জাদু হয়ে থাকে তাহলে জাদুর মন্ত্রতন্ত্র সবগুলি শয়তানের পূজা করে শয়তান বসে করে জিনদের দ্বারা করা জিন ব্যবহার ছাড়া করা ছাড়া জাদু হয় যায় জাদু করা প্রেম সৃষ্টি করা মেয়েকে ভালোবাসে না দিলেন তাবিজ করে স্বামী স্ত্রীকে ভালোবাসে না অথবা খুব এদের প্রেম আছে আপনার বরদাস্ত হয় না অনেক সময় হয়ে না পারিবারিক ক্ষেত্রে মানুষ ভালোবাসে না যে আমার ভাই ভাবিকে ভালো তালাক দিয়ে দিই অথবা মা ভালোবাসে না যে বউকে রাখো দিল তাবিজ করে বিচ্ছিন্নতা সৃষ্টি করলো এগুলি সবগুলি জিন শয়তান মরদুল শয়তান দিয়ে হয় মানুষ শয়তানরা করে তার ফলে তাদের থেকে এতে এই দোয়াতে পানা চাওয়া হয়েছে অনাথাসি শয়তানের ফুৎকার থেকে মানে শয়তানের জাদু ঠিকই ও তারপরে আর একটা কি ছিল নাফাসের অর্থ যেটা বললাম আর নাফাস মারিক নাফাস বলা হয় সামান্য থুতুর সাথে আর নাফ মানে হচ্ছে অহংকার নাফাকে আনফক মানে ফুলে যাওয়া বাংলা ভাষাতে আজকাল খুব ব্যবহার হচ্ছে ওর প্রশংসা করে ফুলিয়ে দিল মানে কি হ্যাঁ কি মানে হয় বলেন না এটা ব্যবহার করেন আপনারা পাম্পটি দিয়ে ফুলিয়ে দিলাম বলে যেটা দেশে আপনারা ব্যবহার করেন তো গলিয়ে দিলাম মানে অহংকারী বানিয়ে দিলাম ও মনে করছে হ্যাঁ, আমি আসলেই ভালো কিন্তু আসলে ওর কাছে কিছু গরম করে চেয়ারম্যান সাহেব আপনার মতো নেতা এলাকায় খুঁজে পাবো না আপনি যে আমাদের বিচার সালিশ করে দেন আর আপনি যেসব সমস্যা সমাধান করেন রাস্তাঘাট এই সেই রাত বারোটা একটা দুটো তিনটা আপনাকে যখন যে ডাকে হাজির হয়ে যান এমন করে প্রশংসা করলো আসলে এগুলো গুণ নেই হয়তো আছে তিল দিল তাল পেরে এমপি সাহেবের মিনিস্টার সাহেবের এইরকম প্রশংসা যখন হইল মন্ত্রী সাহেব বসে আছেন আর ওইখানে প্রশংসা করছে যে আমাদের মন্ত্রী সাহেব এই গুণ আছে এই গুণ আছে এই গুণ আছে নাফাক মানে ফুলে যাওয়া নাফাক মানে ফুলে যাওয়া লাশ যখন ফুলে যায় দু চার দিন ফুলে যায় লাশ এটাকে নাফাক বলা হয় তো <clears throat> নাফাক এই নাফাকে তাহলে অর্থ এখানে কি না আছে বললাম অহংকার কারণ অহংকার ফিরে দেয় আমার মতো কেউ যদি এলএমের ক্ষেত্রে অহংকার করে থাকবে আমার মতো বিদ্যান কেউ নেই বক্তব্যের ক্ষেত্রে অহংকার করে থাকে আমার মতো কেউ বক্তা নেই হ্যাঁ সৌন্দর্যের ক্ষেত্রে অহংকার করলে আমার মতো কেউ সুন্দরী বা সুন্দর নেই হ্যাঁ পয়সার অহংকার করলে আমার মতো ধনাঢ্য কেউ নেই যে ফিল্ডে আছে যে এরকম অহংকারী হোক না কত রকমের অহংকার মানুষের মধ্যে শয়তান যে ঢুকে গেছে আল্লাহ আমাদের হেফাজত করে এখন তিনটাতে তফসিল করলাম অর্থ বলেন কে বলতে পারবেন ফিরে আসেন হাদিসের দিকে মানে আক্রান্ত করা থেকে হ্যাঁ, মানে না হ্যাঁ, মানে অহংকার মানে মানে ঠিক আছে সময় আছে তাহলে সানার আলোচনা হয়ে গেল তাই না وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن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 শুরু হবে যদি কেউ শুরু করে তাহলে তিন নম্বর ত্রিপুল দিয়ে আমি এই জন্য কয়েক বক্তব্যে আমি বলেছি যে যেই জাতি যেই মুসলিমরা তিন বিদাত দিয়ে ট্রিপুল বিদাত দিয়ে নামাজ শুরু করে আর কয়েক বিরতি আবার নামাজও শেষ করে তাদের নামাজের দুর্দশা শেষ থাকবে নসবুল হবে নবী কেনেশ্বর বলেছেন আমার তরিকে আমল না হলে খবর সেটা প্রত্যাখ্যাত মঞ্জুর হবে না আমার সুতরাং সাবধান নামাজটাকে ঠিক করা যে ব্যক্তি নামাজ ঠিক করে নিল তার বাকিটা ঠিক হয়ে যাবে আচ্ছা তারপর অল কেরাত তারপরে কেরাত করতেন কিসের কেরাত বিলহামদুলিল্লাহ তাকবীর হাদিস এখানে সংক্ষেপ করা হচ্ছে তকবীর আর তারপরে আলহামদুলিল্লাহ আলমী তকবীর আর উল্লেখ করা হচ্ছে হচ্ছে রকুন আর আলহামদ পড়া হচ্ছে রকুন বাকি প্রচলিত সানা আবার বলছি আর সেটা হচ্ছে সন্না কারণ গত সপ্তাহে রকুন আলোচনা করা হয়েছে কতটি চোদ্দটি ওয়াজেব বলা হয়েছে কতটি হ্যাঁ? আটটি এগুলির মধ্যে সানা বা দোয়া পড়া আছে নেই খালি বুঝা গেল যে সানা বা ইস্তেফা দোয়া পড়া হচ্ছে মুসলমান পড়লে নাকি কখনো যদি ছুটে যায় তাহলে অসুবিধা ইচ্ছা করে ছাড়বেন না ইচ্ছা করে কেন সন্ন্যান ছাড়বে না তবে সময় পেলেন না কোনো অসুবিধা নেই আশ্বাস মানে নিচে করে দেওয়া উঁচাও করতেন না মানে উঁচা করে মাথাকে এভাবে উঁচু করে রুকু করতেন না আর এইভাবে করতেন না অনেকে রুকু করতে গিয়ে এমন ঝুঁকে যায় যে পিঠ চাইতে মাথা নিচে হয়ে যায় সেটা করতেন না বরং বরাবর রাখতেন ওয়ালাকিন বরং এর মাঝামাঝি রাখতেন যখন রুকু থেকে উঠতেন যেতেন না হাতটা ইয়াস্তালিয়া যতক্ষণ পর্যন্ত সোজা দাঁড়িয়ে না যেতেন আর যখন সেজদা থেকে মাথা উঠাতেন মানে দুই করতেন প্রত্যেক দুই রাখাতের পরে নবী করতেন আত্মাহিয়া মানে আত্মাহিয়াতুল্লাহ ওসালাম আল্লাহ পড়তেন তা পেশন দিকে একটু দেখানো গিয়ে করতাম তো বুঝবো মানুষ হ্যাঁ? হ্যাঁ। এইটা হচ্ছে পেছন দিকে তো এর থেকে নিষেধ করেছে মানে ওর উপরে পাশা দু চোখে দাঁড় করে রাখতেন রাখবেন আর পাশা মানে ওর উপরে রাখবেন এইরকম করে বসতে নিষেধ করেছে অনেক লোকেরা এখানে দেখা যায় এভাবে নামাজ পড়ে দুই সেজদা মাঝখানে ওইরকম করেই থাকে আপনি হাতে তো ওইভাবে করেই থাকে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে যে বসতে পারছে না তাহলে এটা যাইছে না এটা শয়তানের বসা বসা দেখেন শয়তান শয়তানের গোড়ালির ওপর বসা থেকে রসুল উল্লাস নিষেধ করে কোন মানুষ নিজের দুই হাতকে মিশিয়ে দেবে হিংস্র পশুর মতো করে হিংস্র পশু যেমন বিছিয়ে রাখে বা কুকুর কেমন করে বসে একটু দেখান দেখি হ্যাঁ সামনের পাটা পেড়ে দেয় তাই না হ্যাঁ তো ওইভাবে ওইভাবে চিন্তা করতে নিষেধ করেছেন রসুল্লাহ তার মহিলারা কি করে দেশীয় নামাজের মহিলারা এইভাবে তাহলে হিংস্র পশুর মতো করে বসে চিন্তা করে এটা জায়জ নাই নবিসাম নিষেধ করেছে গত সপ্তাহে এটা আলোচনাতে এসেছিল সালাম দিয়ে নামাজ শেষ করা রুকুন ফরজ সালাম হচ্ছে চোদ্দটি রুকুনের একটি রুকুন ঠিক আছে কিন্তু ফেকার কিতাবে আছে যারা ফেকা ফেকা করে ভালো করে শোনে ফেকাকে কোরআন হাদিস দিয়ে চেক করতে হবে যাচাই করতে হবে যে স্বর্ণ আছে না এগুলো কি বলে আজকাল আসল স্বর্ণ মজা তো আমার এক ভাই দিল্লিতে থাকে ও কিন্তু কেউ বলেছে আমার কাছে অনেকগুলি স্বর্ণ আছে খুব গরজ আছে পয়সার খরচ সস্তা দেন এই চেক পে করেনি কিনে ফেলেছে পরে সেটি তো দেখেন ফেকার কিতাবে স্বর্ণ আছে না সিটি গোল্ড আছে চেক করতে হবে স্বর্ণ যদি থাকে মানে কোরআন হাদিস সমর্থিত তাহলে অবশ্যই স্বর্ণ নেব কোরআন হাদিসের কথা ফেকাতে থাকলেও নেব আপনার কাছে থাকলে আমি নেব ছাত্র কাছ থেকে নেব আর যদি সিটি গোল্ড হয় হ্যাঁ, জালিয়াতি থাকে ফেকার কথা নেই উল্টো আছে ফেকার একটা যে নামাজের জন্য ফিকা হানাফি ফেকাত আছে সালাম ফরজ বরং কি ফরজ ইচ্ছা করে বেরিয়ে গেলে কিন্তু কিন্তু বেরোলে হবে না কি করে বেরোতে হবে ইচ্ছা করে বাংলায় বললাম আরবি ভাষায় ফেকার ভাষায় বলছি যাতে করে কোন মাদ্রাসা পড়া লোক এখানে শুনলে অথবা আমার রেকর্ডিং বক্তব্য শুনলে দেখে নেবে কিতাবে হেদায়াতে বেকায়াতে আর গজুরিতে সবগুলি কিতাবে দেখে নেবে তাতে আছে আল খুরুজ বেসুন এহি খুরুজ মানে বেরিয়ে যাওয়া আর বেসুন এহি মানে নিজের কাজের দ্বারা এমন একটা নামাজ বিরোধী কাজ করেন কোন অ্যাটম বম ছাড়েন ছেড়ে নামাজ হয়ে এই জন্য তাদের মজাবে একটা নামাজ বিরোধী কাজ নামাজের বিপরীত কাজ করলে নামাজ সমাপ্ত হয়ে যাবে আত্মাহাত হয়ে গেছে এমনকি আত্মাহাত পড়াও তাদের রকম নয় আত্মাহাতের সময় মেদার বসলি আত্মাহাতের সময় বসলো বসার পরে সালামত ফিরল না ইচ্ছা করে নামাজ বিরোধী কাজ নামাজ বিরোধী কাজ ব্যাপক কথা ইচ্ছা করে কথা বলে কেমন আছেন একটা মোবাইল রিসিভ করে নেন হ্যালো সালাম আলাইকুম নামাজ শেষ আজকালকার মোবাইল হয়ে গেছে সেজন্য একটা নতুন রাস্তা বেরোলো খরচ বেশ নেই হেগার কিতাবে উদাহরণ দিয়েছে উদাহরণ স্বরূপ হাস্যকর কথা আর দুঃখজনক কথা আর ছেড়ে দেওয়া খরচ কথা সেটা হচ্ছে যে কোন মানুষ আত্মাহাতের সমান পরিমাণ বসে গেছে বসে যাওয়ার পরে যদি অনিচ্ছাকৃত বায়ু সরে যায় তার নামাজ হবে না হবে না হ্যাঁ? একজন বলেন যে বলবেন হাত হবে না কেন হবে না ইচ্ছা করবে ভাই আমি বললাম যে বায়ু সরে গেছে সরাই দিছে আমার কথা শুনবেন আর বুঝবেন আগে মশলা বলেছি তাদের ফতুয়া হচ্ছে ইচ্ছা করে নামাজ বিরোধী কাজ করতে হবে আর খুশ করে বেরিয়ে গেছে ইচ্ছা করে বের করেনি সেই জন্য তার নামাজ বাতিল আবার নামাজ পড়তে হবে কিন্তু যদি ইচ্ছা করে যদি অ্যাটম বম ছাড়ে করে দিল তাহলে নামাজ হয়ে যাবে আমি ঠাট্টা করছি না আর কাউকে প্রতিপন্ন করছি না সংশোধন করার উদ্দেশ্য এইরকম ফতুয়া ফিকার কিতাব আছে সবচেয়ে বড় কিতাব হৃদায়ত আছে সাহাবি আছে আছে মুনিয়াতুল আছে আছে হ্যাঁ আছে আর কি এগুলি তো ফিকার কিতাব বুঝতে পেরেছেন সুতরাং মনে রাখবেন যে প্রত্যেকের কথা ছাড়া খরচ আর নেওয়ার মতো নেওয়া ফরজ ইল্লা রসুল্লাহ একমত রসুল্লাহামের সব কথা নেওয়া নামাজ বিরোধী কোনো কাজ দিয়ে না হ্যাঁ পড়ে ওখান থেকে বাড়িতে গুজরাট গুজরাট আয়সা আবার রাস্তা আয়সা কি করছো নামাজ শেষ করেছেন বোঝা গেল যে খরুজ বেসু নেই নামাজ বলে একটা কাজ করে দিলে নামাজ হয়ে যায় এই একেবারে একশো শতাংশ বাতিল সময় প্রায় শেষের দিকে এই এখান থেকে শেষ করি আর বাকি বেশ কিছু মাসলা মাসাইল আছে সেগুলো ইনশাআল্লাহ তালা আগামীতে আলোচনা করা যাবে সাল্লাহ মোহাম্মদ আলী